এই জন্য তাদের দ্বারা এই ইবাদত সম্ভব করে না তার দিল গোনার থেকে আকৃষ্ট হবে ভাবিত হবে এমনকি গোনা বর্জন করতে তার কাছে এমন লাগবে যে এই গুণা ছেড়ে দিলে আমি মারা যেতে পারি গোনা তার কাছে এত মজাদার হয়ে গেছে সে আশঙ্কা করতেছে কথার কথা সে মদ ছেড়ে দিলে মারা যায় সে কুদৃষ্টি ছেড়ে দিলে হার্ট ফেল করবে এমন অভ্যস্ত হয়ে এই ব্যক্তি আল্লাহ যদি চেয়ে আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে জীবনের হিসাব দিতে হবে ছোট বড় সব লেখা হয়ে যাবে আমল নামার ভিতরে কোন কিছু বাদ নেই মানুষ আশ্চর্য তো আচ্ছা, সে তো এটাকে কোনো করে করা হয় এটা আমার কিসের গোনা ওইটাও গোনা হিসেবে লেখা একজনের মস্তি করে রাখছিল এই বস্তাটি গায়ে ওটা দেখতে মোটা হ্যাঁ, এটা কবিরা হয় জানে এটা এই সব কৈফিয়াত এই কৈফিয়াতের দিকে চিন্তা করে ওনার এত খায়ের থাকা সত্ত্বেও সে গোনা ছেড়ে দেবে এবং আল্লাহ দরবারে থেকে নেকি লেখা লেখাও প্রত্যেকটা গোনা বর্জন আল্লাহ দরবারে নেকি লেখা হয় এবং সেটা অনেক বড় নেই যে কারণে আমি আপনাদেরকে হাদিস করেছিলাম যে হাদিসের মধ্যে আছে ইত্তাকিল মাহারিন তখন আর না তুমি হারাম ছেড়ে দাও তোমার থেকে বড় আবেগ ইবাদত করনে আর কেউ এটা বলে নাই ডেলি যদি তুমি চল্লিশ টাকার তো নবল নেওয়ার পর আর দশ পড়া করে কোরআন শরীফ পড়ো তো তোমার চেয়ে বড় আবেদ আর কেউ নেই কোন হাদিসই নেই হাদিস আছে গোনা ছেড়ে দাও তুমি সবচেয়ে বড় আবেদ প্রত্যেকটা গোনা খাওয়ার সাথে সাথে একটা মরদ ইবাদত করার সমাজ সব লেখা হয়েছে গোনা করা হারাম ছেড়ে দেওয়া ভালো আর করণীয় গুলো নানা রোজা হাত দেখা এগুলো করা ভালো ছেড়ে দেওয়া হারাম করণীয় গুলো করা ভালো ছেড়ে দেওয়া হারাম বর্জনীয় গুলো বর্জন করা ফরজ করা যখনই মানুষ বর্জন করে এক একটা গুণা তো আল্লাহ তালা তার আমল নামা একটা ফরজ আদায় করার সমান পাওয়া আর এমনি বাজার তো বাড়ানো যায় না পাঁচ তো পাঁচ সপ্তাহে থাকবে আপনি পাঁচ তো দশ পড়তে পারবেন কিন্তু গুণা বর্জন করা ইবাদত তো অনেক অনেক তখন চোখের গুণা তারা হ্যাঁ, সুযোগ আসতেছে আপনি চোখের গোনা বললেন না চোখের গোনা করার তো একদিনে কয়েকশো বার সুযোগ আছে কয়েকশো ফরজ আদায় করো কানের গোনা সুন্দর গানের আওয়াজ আসতেছে বাইকের আওয়াজ আসতেছে আপনি শুনলেন না অতবার আপনাকে ফরজ ইবাদত করার সব এতে তার কত দেখি হবে নামাজ রোজা কিন্তু অত পরিমাণ দেখি বাড়াইতে পারবে না এই জন্য বলা হয়েছে হারাম ছেড়ে দাও ইত্তাকিল মাহারে হারাম ছেড়ে দাও তুই সবচেয়ে বড় আল্লাহওয়ালা সবচেয়ে বড় আবেদ আমি গত সময় বলেছিলাম আল্লাহ রব্দুল আলমিন আমাদের থেকে বিশেষভাবে এই মাদারটা থেকে নামাজ রোজা হজ টাকা এগুলো থেকে এইগুলো তো অন্য মাহলুকদেরও সম্ভব এই জন্য বিশেষভাবে আমাদের থেকে আপনার আমার থেকে গুণা বর্জনের যে বাজার এই বাজারটা থেকে কিন্তু এই ব্যাপারে আমরা কিছু আমাদের তরিকা হল আমরা নেকিও পারবো গুণাও করবো বর্তমান দুনিয়ার মুসলমানদের তরিকা যে নেকিও করতে রাজি আছে কিন্তু কোনাটাও করতে দিতে হবে কোনা খাটতে রাজি আছে তাহলে কি ফায়দা হবে আমি টাঙ্কিতে পানি দিচ্ছে আমার ট্যাপটা খুলে রাখছে তাহলে সারা রাত পানি দিলে কি ফায়দা হবে সব তো পড়ে গেছে ঠিক এইরকম মানুষের নেকির দ্বারা এবং গোনা বর্জনের দ্বারা একটা নূর সৃষ্টি হয় তার কলমের মধ্যে কি সৃষ্টি হয় নূর সৃষ্টি হয় এই নূর দ্বারা দুটা লাভ হয় একটা লাভ এই হয় ওই দূরের দ্বারা আরো নেট কাজ করার তৌফিক পায় একটা নেট করলেন ওটা আর একটা নেট তৌফিক ওটা করলেন ওটা আর এক নেট কাজের দিক নিয়ে যাবে একটা নেট কাজ দরকার আটটা নেট দিক নিয়ে যাবে আপনি জোড়া করতে সেটা নেট কাজ আবার বয়স শুনলেন যে আটটা নেট এই বয়স শোনার দ্বারা আপনার ভিতরে অনেকগুলো নেক কাজের রাস্তা খুলে যাবে আপনি সেগুলো করতে চেষ্টা করবেন নেক কাজের দ্বারা যে নূর পয়দা হয় এই নূরের একটা ফায়দা হলো এই যে সে একটা একটা নেক কাজ করতে পারে দ্বিতীয় ফায়দা হয় তার জন্য ওনার থেকে বাঁচা সহজ অন্য মানুষের দান বের হয়ে যাওয়ার মতো কষ্ট হয় বেশ সহজে বাঁচতে পারে যে নেকির নূর নষ্ট করে নাই সে সাধারণত মুজাহাদা যারা গুনার থেকে বাঁচতে পারে নেক কাজের নূরটাকে বহাল রাখতে পারলে এই দুটো বেনিফিট হবে দুটো লাভ এই কারণে ঈশান নামাজের পরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দ্রুত ঘুমাই দেখুন রব প্রচারিতে তোমরা লিপ্ত হয় না গুরুত্ব ঘুমায় তাহলে ঈশান নামাজের দ্বারা তোমার যে নূর হাতেল হলো শক্তি হাতেল হলো এই শক্তি দ্বারা তুমি সাহায্য করতে পারবা তুমি সদর জামাতের সাথে পড়তে পারবে ওই নূর ঈশান নামাজের নূর তাকে এই যোগাড়টা দিল আর যদি সে ঘর করে টেলিভিশন দেখে গান শোনে আড্ডা মারে আমাদের সব নূর নষ্ট হয়ে গেল জল নষ্ট হয়ে গেল তো তাহার জন্য দূরের কথা সজনও মিস হয়ে তার কাছে কোনো পাওয়ার নেই পাওয়ার নেই বেলুনের মধ্যে যদি গ্যাসটা থাকে তখন উঠতে পারে গ্যাস বেরোয় গেলে তো জমিনে পড়ে গেল ঠিক আপনার ভিতরে যদি নূর ভরা থাকে তাহলে আল্লাহর দিকে যাওয়া আল্লাহর সান্নিধ্যে যাওয়া আল্লাহর নৈকট্য লাভ করা সহজ আর এটা তো বেড়ে গেল গোনা করলে বেড়ে যায় যত হলে জমিনে দাবা দাবি করে উপকৃত যেতে পারবে সে করতে তো ওই নূর তো বেড়ে গেছে গোনা করলে নূর বেড়ে গেছে বেড়ে গেল জমিনে পড়ে আছে এর আল্লাহ নৈমত্য লাভ করতে পারবে এই জন্য বলেছিলাম যে আমাদের থেকে আল্লাহ তাহলে বিশেষভাবে কোন অর্জনের ইবাদত চাইবে আজকে এই ব্যাপার আমাদের সংজ্ঞা করতে উচিত যে কারণে আমরা আল্লাহ সাহায্য পাইতেছি না পৃথিবীর সব জায়গায় আমরা বাইরে বাইরে আর এক একটা এক এক কারণ দেখাই দিচ্ছে যে আমাদের অস্ত্র কম আমাদের টাকা কম এগুলো বল আমাদের আরো বেশি করে আমেরিকা থেকে হ্যাঁ দুধের যুদ্ধের প্লেন আনা দরকার দুষ্পন্থে প্লেন আনলে কি লাভ হবে ওই প্লেন কাজ করার সাথে অবস্থা তার কাছে পারলে বানাও পারলে তোমরা বানাও কোন যুক্তি দিও যে প্রলোককে দুশ্মনের কাছে নেই যে কত হবে কবি দুশ্মনের কাছ থেকে অর্থ হবে কিনা আপনার চিন্তা করেন নেই করেন কত বেকুবি একশো সব নাম্বারের বাইরে এটা যার সাথে লড়বেন তার কাছে অস্ত্র দিচ্ছে সেই অস্ত্রতা বাপের করতে কি লাগে সেটা এর থেকে পাওয়ার ফল অস্ত্র আপনার বিরুদ্ধে দেওয়া হবে যে আপনার প্রযুক্তি দিয়ে আপনাকে অস্ত্র বানাইতে হবে আর আপনার আসল অস্ত্র হল ইমানই শক্তি এটাই তো নেই ইমান শক্তি গোনা বর্জন করার শক্তি এটা তো নেই আজকে পত্র পত্রিকায় বিভিন্ন দেশের মুসলমানদের ছবি আছে তারা মুসলমানরা মায়ের খেয়েছে কিন্তু তারপর পুরা বডির মধ্যে রসুলের কোনো নমুনা নেই তাদের মেয়েদের ছবি আছে এটা মেয়ে না পুরুষ তা পার্থক্য করা যাচ্ছে মেয়ে না পুরুষ একই লিবার এরকম নাফারমান মুসলমানকে সাহায্য করার জন্য ওয়াদা আল্লাহ তারা করেন এই জন্য দুনিয়াতে এবং আপনারাতে ইজ্জতের সাথে থাকতে হলে আমাদেরকে মোনা বর্জন করেনেওয়ালা মুসলমান হইতে হবে হ্যাঁ? আপনি নামাজও আগে আগের কাতারে তো আগের কাতারে আগের কাতারে সব থেকে আগের কাতারে এই মুসল্লি দিয়ে তো কোনো কাজ হবে কোনো কাজ আল্লাহ নাফার মানে হবে করার মধ্যে যে মজা সেটা দেখেন করার মধ্যে তার থেকে অনেক বেশি মজা গুণা করার মধ্যে যে মজা হারাম মধ্যে তার থেকে লাখ গুণ বেশি মজা গুনার মজাকে তো হজরত আনবি রহমতুল্লাহ হ্যাঁ চুলকানির সাথে তুলনা করে একটু মজা লাগে এরপরে আজাদ শুরু হয়ে যদি চুলকানি ভালো হয় যখন আপনি সুস্থ হবে ওই সুস্থতার মজা চুলকানির মজা থেকে লাখ কোটি কোটি আমি বলেছিলাম যে মূলত গোনা বর্জন করা এত কঠিন ছিল কঠিন হয়েছে কেন এই গোনাতে অভ্যস্ত হইতে হইতে হইতে হইতে সবার হয়ে গোনার ভিতরে অভ্যস্ত হইতে হইতে হইতে হইতে একদিনে কিন্তু অভ্যস্ত হয় আমি বলেছিলাম যে একদিন একজন আমি সিগারেট খাইতে দিল মাথা গোলায় কমিয়ে আসবে বলে আর জীবনও খেয়ে দেখছো কত খারাপ মাথা তখন কিন্তু খারাপ তার জন্য একদম একদিন লাল হয়ে গেছে মাথা ঘুরে গেছে আবার তার খাওয়া কম মাথা ঘুরে গেছে আবার খাওয়া হলো আরো কম ঘুরে গেছে এরা করতে করতে সপ্তাহ দশ দিন পরে সে এরকম মজা পাইতে আরম্ভ করে মজা উল্টা মজা সাপে কামড়াইলে হ্যাঁ ঝালটা মিষ্টি লাগে ঝাল কি মিষ্টি হয়ে গেছে তার মেজাজ নষ্ট হয়ে সাপে কামড়ানোর তো মেজাজ নষ্ট হয়ে যারা বিড়িতে মজা পায় মদ খাওয়ার মধ্যে মজা পায় ইংলিশ কামড়াইতে এই জন্য <laughs> উল্টাটাই মজা পেয়েছে তো বহুদিন এরকম করতে করতে ওটা অভ্যাস হয়ে গেছে এখন তাকে থাকতে বললে সে বহু নজরে আসে তার বলে কেউ যে ছাড়া সম্ভব এতে ছেড়ে দেওয়া সম্ভব হ্যাঁ মির্জা গালিব যখন তবা করলো হাজরত খানুসার কাছে পুরা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে নামি দামি কবি তিনি মির্জা গালিব কোন কবিতার সামনে কিন্তু সেদর হাকিম উন্মত এবং মত খাওয়া থেকে তখন অসুস্থ হয়ে গেল তখন ডাক্তাররা বললো যে আপনি জাতির উপরে রহম করেন মারা গেলে এই জাতির বিরাট ক্ষতি হয়ে আপনার মতো কবির কোনো বিকল্প নেই তৌবা করতে ভালো কথা অল্প কথা হ্যাঁ আপনিও দেশে থাকেন জাতির গৌরবও ঠিক থাকে উনি রাজি হলেন মির্জা গালে হ্যাঁ উনি রাজি হলেন উনি বলেন যে আমাদের যান যা তো যান আরাম কাজ করে আমি বেঁচে থাকতে রাজি এমন তোমরা করছিল বিচারা দেশে একবারে মদ ফেলে দিল অসুস্থ হয়ে গেছিল কিছুদের পরে সুস্থ হয়ে গেল গান গায় কিন্তু আল্লাহ তাকে এই গোলাপ থেকে তবা করার কবি তারপর হজে গেল হজরে গাড়ি রাখার তৌফিক হয়ে গেল এইভাবে সে দিনের দিকে আগায় গেল তো তাহলে তখন রক্তের সাথে মোকাবেলা শুরু করে যে নষ্ট আমাকে গুণা করাই দিতে আমি আর পারবো এইভাবে যখন সে মোকাবেলা শুরু করে আল্লাহ তাকে ছাড়ি দিত এই কথাই বলছিলাম যে আমরা গোনা অভ্যস্ত হয়ে গেছি পড়তে পড়তে আর খারাপ হয় কিন্তু আল্লাহ বলতেছে আমার রাস্তায় যারা মুজাহাদা করবে কোরবানি পেশ করবে আমি তার জন্য হেদায়তের দরকার বলে দিব আপনি ওনার তার জন্য নিয়ে করেন কাউকে বলতে না তিনি যেভাবে পরামর্শ দেয় ওইভাবে গুণা অর্জন করার জন্য হিম্মত করে আমি বারবার বলি পুরা দিনের গোলাপ থাকে আর কর্ম যে হিম্মতের তারা অলসতার মোকাবেলা করে করণীয় গুলো করতে হবে হিম্মতের দ্বারা হ্যাঁ, অলসতার মোকাবেলা করে গোনা বর্জন করতে হবে অর্থাৎ আমাদের পিছিয়ে রয়েছে অলসতা গফলাত উদাসীনতা অলসতা উদাসীনতার কারণে পিছিয়ে হিম্মতের দ্বারা এটা মোকাবেলা করতে আপনার মুরব্বী যেভাবে বলে ওইভাবে আগাইতে হবে এ কথা বললে হবে না আমি তো দুর্বল আমি তো গুণাগার কিচ্ছু না আপনি হিম্মত করেন আল্লাহ আপনাকে সাহায্য দেবে আপনি দুর্বল আল্লাহ আপনাকে শক্তিশালী করে দেবে আমি বলেছিলাম কত তোমাকে হিম্মত এমন একটা জিনিস রবার মানুষ যত প্রশস্ত করে প্রশস্ত হইতেই থাকে প্রশস্ত হইতেই থাকে এমনকি দেখা যায় তার তৌফিকের থেকে বেশি কাজ করে এক লোকের এক হাজার টাকা দাম করার তৌফিক কিন্তু হিম্মতের কারণে দুই হাজার টাকা দাম করে তার হাজার করতে আসবে বা খরচ করবো আল্লাহ সব করাই দিবে তবু আল্লাহ দিনের কাজ হয়ে যাবে এখন যদি অসুস্থ হয়ে পড়ত তাদের মানে এক হাজার টাকায় আর তার টাকা নেই একটু অসুস্থ হয়ে গেছে ডাক্তারদের চিকিৎসা লিখছে যাতে ওষুধ পানি কিনছে তার দুই হাজার টাকাই লাগে এখন টাকা নেই বলে উপরে থাকতো টাকা তখন নেই আর চিকিৎসা করার দরকার এই করত তার খরচ করে হলে চিকিৎসা করা যেতে তা আপনার শারীরিক সুস্থতার জন্য খরচ করতে পারেন তো রুহানি সুস্থতার জন্য আল্লাহকে রাজ্য করার জন্য খরচ করা যায় না এই জন্য দেখা গেছে ঘরের সব চাকরি বেঁচে রয়েছে ওর টাকাটা কি ছিল না তখন আল্লাহ পাশন যা ছিল তাই রয়েছে আল্লাহ মনে করছিলেন আজকে অবকাশ পাবে না আমার সাথে তখন আমার কাছে টাকা ছিল আর তোমার কাছে ওই জামানায় টাকা ছিল অনেক মাল দিয়েছে কিন্তু পরে যখন আল্লাহ রসুল জিগাইলেন অবকার কি আছে রসুল্লাহ আমার পরে সামান সব রেখে রয়েছে কি রেখে আসতে পারে আল্লাহ আল্লাহ রসুলের মহাপত রেখে আছে আল্লাহ আল্লাহ রসুলের মহাপত রেখে আছে অবশ্যই গেলেন কি আছে আমার দাম আসছিল অর্ধেক রয়েছে অর্ধেক রেখে আছে তখন কবর বুঝলেন একটু পারলাম না অল্প আছে কিন্তু সব আছে আমি অনেক আছি কিন্তু আমার মালের অর্ধেক আল্লাহ তো পরিমাণ দেখবেন আল্লাহ তো কোয়ান্টিটি দেখবেন না দেখবেন আপনার তৌফিক থেকে কি পরিমাণ আছে হ্যাঁ লাখ পথে এক হাজার টাকা দিল একশো ভাগের একবার আর হাজার পথে পাঁচশো টাকা দিল লাখ প্রতি দিল এক হাজার টাকা আর হাজার পতি দিল পাঁচশো টাকা তো আল্লাহর কাছে এ আগাই দেবে পাঁচশো আর আগায় দেবে ওই তো অর্ধেক দিচ্ছে আর ও দিচ্ছে একশো ভাগে হ্যাঁ বস্তুটা হিম্মত এমন একটা জিনিস যে হিম্মত যে করে আল্লাহ তাকে হারণ করে অবশ্যই আল্লাহ তাকে হাত ধরে উঠায় দেবে তৌফিক তার আল্লাহওয়ালা হয় দেখা গেছে দুনিয়াতে অনেক লোক এমন জায়গায় হিম্মত করছে যেখানে হিম্মত করার কোনো স্বভাব নেই এমন জায়গায় হিম্মত করতেছে ওই হিম্মতের কোনো স্বভাব হবে না কিন্তু দুনিয়াতে তার নামে রেকর্ড সৃষ্টি অমুক এই যেমন অনেক লোক এই এভারেস্ট পাহাড় বিজয় করার জন্য যান বাজি লাগে যে পাহাড়ের উপর দিয়ে সে একদম হ্যাঁ চোড়াতে উঠবে কত লোকে পড়ে মরছে পাও পিছলে পড়ে গেছে কিন্তু এরপরে হাই ছাড়ে নাই দেখেন হিম্মত করলে কি হয় এরপরে ওখানে হিম্মত করতে রয়েছে পরে দেখা গেল কিছু ছিল উঠে এবার হচ্ছে চূড়ায় উঠে পৃথিবীতে রেকর্ড সৃষ্টি করবে যে এর প্রথম এই হিমালয় পাহাড়কে বিজয় করবে কত নেকি হয়েছে কোনো নেকি হয় নাই ইতিহাসে তার নাম লেখা হয়েছে ইতিহাসের মধ্যে তার নামটা লেখা হয়েছে এই নাম লেখানোর জন্য হাজার লোক দান দিয়ে দিচ্ছে হিম্মত করে দান দিন অনেক আমেরিকাতে একটা ইয়ে আছে জলপ্রপাত নায়াগারা এই নায়াগারাতে একটা জলপ্রপাত আছে এরকম নদী পানি আসছে এক জায়গাতে অনেক কিছু হয়ে পানিটা পড়ছে মানে আবার নদী পুরোটাই নদী কিন্তু একটা জায়গায় আছে নদী এত আপডাউন হয়ে গেছে অনেক উঁচা নিচা ওখান থেকে পুরো পানিটা নিচে পড়তেছে ওটা মানে আবার পড়ছে সর্বক্ষণ এই অবস্থাটা জল প্রবাহ এখানে হাজারো লোক রেকর্ড সৃষ্টি করার জন্য এখানে মোকাবেলা করছে রবার নৌকা বানাইছে রবার মানে ওখান থেকে পাল্লা দিতে যে পানির সাথে আগে কে পড়তে পারেন কি হবে এরকম কি হবে ওই পানির সাথে আগে পড়তে পারলে কেউ কোনো সব পাবে সে তো তার নামে রেকর্ড সৃষ্টি হবে রেকর্ড সৃষ্টি হয়েছে এই জলপ্রপাতের উপরে ইতিহাস দেখা হয়েছে হ্যাঁ, কত সালে রবারের নৌকা দিয়ে কারা কারা পাল্লা দিচ্ছিল কে আগে পড়তে হ্যাঁ, কারা কারা দানে মারা গেছে সব লেখা বৃদ্ধি পায় কি করছে ওই পানির হ্যাঁ এই খরচের মধ্যে দিয়ে হ্যাঁ পার হয়ে গেছে রশির ভুল দুই পাশে রশি টানাবে যে পার হয়ে গেছে কেউ পার হইতে পারছে কেউ ওর সাথে পার হইতে পারে নাই ডুবে পড়ে গেছে রেকর্ড সৃষ্টি করছে সব কিছুই হয়নি বরং সরিয়ে দেওয়া না যায় যেখানে অ্যাক্সিডেন্ট করার ভয় আছে আপনি মরতে পারেন এরকম কাজ করা সরিয়েছে নিষেধ কোরআনে বলছে বলা তুলকু বিআইটি তুমি তাহলুকা যেখানে তোমার ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে ওই কাজ করো ওই কাজ আপনি সাড়ে লাভ আপনি বলেন পাঁচতলা থেকে মরার প্রায় পঁচানব্বই পার্সেন্ট একই কিনে রেলগাড়ি আসতেছে আপনি শুয়ে থাকবেন কিন্তু লোকেরা সুতোকে দান করার জন্য ইতিহাস সৃষ্টি করার জন্য তারা এইরকম রিস্ক নিতে এইরকম ঝুঁকি নিতে এইরকম সাহস চিন্তা করে আর এক গ্রুপ সেখানে কি করছে এরপরে আর এক গ্রুপ তৈরি যে একটা মানুষ কান্দে করলে ওই রসির উঠে দাঁড় হয়ে গেছে খালি মানুষ দিচ্ছে আর এক গ্রুপ তৈরি হচ্ছে এটা এদের মানে জীবনে কোনো লক্ষ্য উদ্দেশ্য ছিল কি জন্য আমরা মানেছে কিচ্ছু জানে না ইসলামের দাওয়াত পৌঁছে দেয় এই জন্য তারা দানটা কিভাবে নষ্ট করবে কি ফজিলাত এটা মানুষ কাছে করলো যে ওই স্রোতের মধ্যে দিয়ে রশির মধ্যে পার হয়ে যায় ফজিলাত কি কোনো ফজিলাত কিন্তু মানুষ কাছে করে দিয়ে কত লোক মরছে আর কেউ কেউ পার হয়ে গেছে হিম্মত এমন জিনিস যে হাজারো লোক দুনিয়াতে নাম কেনার জন্য হিম্মত করছে ইতিহাসে তাদের নাম উঠে গেছে কিন্তু আল্লাহ চাইতেছে আমাকে রাজি করার জন্য তুমি একটু হিম্মত করো আমি তোমাকে গোনা থেকে বাঁচাই দেখেন না ইউসুফ আলাই সাল্লাম যখন আটকা পড়লো জুলাইকা তাকে দাওয়াত দিল গোলার কাজের জন্য তো ইউসুফ তো জানতেন সব দরজা বল সব দরজা তালা বন্ধ এরপরও তিনি দৌড় দিচ্ছিলেন এরপরও হাফ ইউসুফ কি করছিলেন দৌড় দিচ্ছিলেন যার দরজা পর্যন্ত যাই আল্লাহ দেখো আমি গুণা থেকে বাঁচার জন্য চেষ্টা করেছিলাম আল্লাহ দেখো দৌড় দিচ্ছিলেন তো আল্লাহ তারা তার কুদরত দ্বারা সাহায্য করলেন প্রত্যেকটা দরজা অটোমেটিক খুলে গেল আর উনি দরজা পার হয়ে বাইরে চলে গেলেন সাতটা দরজা ছিল সব পার হয়ে চলে গেলেন والذين جاهدوا فينا لنهدينهم سبلنا আমাকে পাওয়ার জন্য তারা ত্যাগ স্বীকার করবে কোরবানি করবে আমি তার জন্য হেদায়তের দরজা খুলে এই জন্য হিম্মত করতে একটা কাজ আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক কায়ন করতে হবে উনি যে পদ্ধতি বলে দেয় হিম্মতের সাথে ওই পদ্ধতি অনুযায়ী আমল করতে হবে পদ্ধতি বলবে রাগ কেমনে কন্ট্রোল করবে কুদৃষ্টি কেমনে কন্ট্রোল করবেন অহংকার কেমনে কন্ট্রোল করবেন হিংসা কেমনে কন্ট্রোল করবেন না শুক্রি না শুক্রি আল্লাহ মাল কম দিতে বলে আল্লাহ না শুক্রি বলে এটা হারাপ মাল কম বেশি থাকবে আপনার শরীরে আল্লাহ নিয়ামত দিয়ে রাখবে কত কোটি টাকার মাল আপনার শরীরের ভিতরে আল্লাহ না দিয়ে রাখছে এটা কত কোটি টাকা আপনি একদিনে কত টাকার অক্সিজেন নিচ্ছেন হাসপাতাল হিসাব অনুযায়ী চব্বিশ ঘন্টায় আপনি চব্বিশশো টাকার অক্সিজেন নিচ্ছেন এটা জানবেন না কত হাজার নিয়ামত দিয়ে একটা কম দিল কোন হেকমতের কারণে একটা নিয়ামত আল্লাহ আপনাকে কম দিল একটা হেকমতের জন্য হেকমত কি হাসরের ময়দানে আপনাকে আল্লাহ তালা হিসাব না নিয়ে বেহেস্তে পৌঁছে দিতে চান যখন আপনার ডাকাতের হিসাব হয়ে গেল তা আপনি আল্লাহর কথায় ধরির কাতারে চলে গেলেন ডাকাতের নিসাব যখন হয়ে গেল তা আল্লাহ দিচ্ছে আপনি ধরি আপনাকে হিসাব দিতে হবে হান্ড্রেড পার্সেন্ট বৈধভাবে কামাইছেন বৈধভাবে আল্লাহ দিনের জন্য ব্যয় করতেন তারপরও কি করতে হবে হিসাব দিতে হবে কিন্তু যদি আপনি সারা জীবনের এছাড়া মালিক না হন এই কোন রকম যা পাইছেন এই খাইছেন এই ধরনের জিন্দিগি মাল করে দিচ্ছেন এই টাইপের লোকদেরকে আল্লাহ হিসাব দিবেন বিনা হিসাবে ওদেরকে জানতে পারে তো আল্লাহ তালা আপনার ব্যাপারে চাইলে চাইছেন আপনাকে হিসাবের জন্য দাঁড় করে রাখবেন হিসাব নেওয়ার জন্য দাঁড় করে রাখবেন না এটা একটু কম দিতে পারেন আর আপনি একদম হ্যাঁ মুখ ভার করে মুখ বেজাল করে বয়ে দিত তাহলে কি ক্ষতি করছিলাম আল্লাহ তো আমাদের মাল ভাড়াই দিতেন তাহলে কি ক্ষতি হতো আল্লাহ তো ক্ষতি হতো না কিন্তু আমরা ফ্যামিলিদের কত কোনো হবে না মাল বাড়াই দেওয়ার পরে আপনার বিবি কত কোনা করত এই টেলিভিশন আর হারমোনিয়ামের ম্যাচ হ্যাঁ আপনার ছেলে কত কোনা করত সেগুলো আপনি কন্ট্রোল করতে পারতেন পারতেন সরকার করতে গেলে আপনাকে বাড়িতে বের করবে তোমার যদি ভালো না লাগে দশটি সাপ্লাই করে আমাদের তো এগুলো না হলে হবে আমাদের এগুলো না হলে হবে তারা আপনাকে থাকতে রাজি আছে টেলিভিশন থাকতে রাজি আপনার থেকে তাদের বেশি গুরুত্ব টেলিভিশনে এই টেলিভিশনকে এই পর্যায়ে নিয়ে আসছে যে আপনি এই বিল্ডিং আপনি বানাইছেন এই গাড়ি আপনি কিনছেন আপনার সবকিছু ভোগ করতেছেন কিন্তু আপনার কোন সফর গুজারি করে এখন উল্টা বলতেছে আপনি বাড়িতে বেড়ে টেলিভিশন দেখতে ভালো লাগে না আপনার আপনি বেড়ে যান আপনি ডেলি এগুলো নিয়ে আমাদের সাথে তিক্ততার বৃদ্ধি করেন নাকি তিক্ততা সৃষ্টি করে এই গেল প্রত্যেক করলে এটা নাকি তিক্ততা সৃষ্টি ওনার কি পরিমাণ মনোদার হয়ে গেছে তো মাল আসলে ওনার থেকে বার্তা কঠিন হয়ে এই জন্য অনেক মানুষকে আল্লাহ তালা মালের থেকে দূরে রাখে একটা হাদিসের মধ্যে আসছে যে জ্বরের রুগীকে তোমরা যেমন পানির থেকে দূরে রাখো আল্লাহ তাল্লাহ তার কত বান্দাকে এইভাবে মালের থেকে দূরে রাখে যাতে হাতের ময়দানে তাকে হিসাবের ঝামেলায় পড়তে না হয় কিন্তু মানুষ তো জানে না এটা সে উল্টা আল্লাহ ধরে নারাজ আল্লাহ নারাজ হলে ইমান থাকে এই জন্য ভাই হিম্মত আল্লাহ আল্লাহর সাথে সম্পর্ক দুই নম্বর কি জিম্মত সাহস হিম্মত ছাড়া কোনো কাজ আপনি আগে হাই ছেড়ে দিলেন আমি দুর্বল মানুষ আমার দ্বারা কিছু হবে কিছু হবে হিম্মত একটা শিশু যে হাঁটা থেকে এমনি হাঁটা থেকে না হিম্মত করতে হবে হিম্মত করতে হবে পয়লা দিন যখন হাঁটে খালি পড়তে পড়তে হাঁটে বসে যাবে হাঁটা মাত্রা হবে না আমি খালি পড়ে যাই তাহলে জীবনও শিখতে পারবে পড়ার জন্য আবার হাঁটাইতে হবে ও পড়তে থাকবে দেখা যাবে গতকাল দশবার পড়ছিল আজকে পাঁচবার হবে তিনি তো আবার হাঁটাও হাঁটাও ওরা হাঁটতে বলে আর তাদের হাত বাড়ায় বসে থাকে হাঁটো আজকে আমার হেঁটে চলে এইভাবে দেখা গেল তৃতীয় দিন আরো কম হবে এইরকম করতে করতে ওই শিশুটি কিন্তু যদি হিম্মত ধরে নিত মানে না পারবে না খাওয়াতে করে দেয় এই কয়ে তাকে আর হাঁটাতে অভ্যস্ত করলেন না হিম্মত হেরে গেল সাহস কষ্ট করে ফেললেন সেই শিশুর হাঁটা শিখবে না ওপারে লুলা হয়ে লুলা হয়ে ল্যাংড়া হয়ে এই জন্য দেখা গেল প্রত্যেকটা কাজে হিম্মত লাগে হিম্মত করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য হয় কাজে আমার বয়নের সারবর্ম গত জুমাতে যাচ্ছিল সেটাই বলতেছিলাম যে আমাদেরকে কোন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক করতে হবে তিনি গুণা বর্জনের যে পদ্ধতি বলে সাহস করে ওটা অবলম্বন করতে হবে গুণা করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আবার গুণার সাথে সাথে কি করতে হবে তারার উপরে অভ্যস্ত হয়েছে গুণা করতে করতে অভ্যস্ত হয়েছি এখন উল্টাটা করতে হবে কি গোনা থাকতে থাকতে খানার উপর অভ্যস্ত হইতে আমি উদাহরণ দিয়েছিলাম যে একটা কাগজ একদিকে মোড়ানো আছে ভাগ করা আপনাকে বলা বলা এটা সোজা করো আমি খুলে দিলে খুলে দিলে সোজা হবে এটা সোজা হবে কি করতে হবে ওটা থেকে মোড়াইতে কাগজ তাহলে কি করতে হবে উল্টার দিকে মোড়াইতে হবে মোড়ে এবার ছাড়ো কাগজ কি হয়ে ঠিক এরকম না এতদিন আপনাকে উল্টার দিক নিয়ে গেছে কোন দিক নিয়ে গেছে জাহান নামের দিকে এখন আপনি মোড়ান কোন দিকে জান্নাতের দিকে জান্নাতের দিকে এতদিন আপনাকে যে উল্টা পাল্টা রাগ করাইছে ডাক্তার রাগ করাইছে আপনি কিছুদিন ধরে রাগ একদম বন্ধ করেন রাগই করবো না তো দেখবেন রাগের থেকে বাঁচার জন্য আপনাকে যে চিকিৎসা দেওয়া হবে রাগ উঠলে এই চিন্তা করবা আওয়াজ করবা নিজের অবস্থার পরিবর্তন করবা ঠান্ডা পানি দিয়ে উঁচু করবা তারপর রান্না করলে তোমার ওই চেহারা তোয়ার জমিনে রেখে দেবে অবলম্বন দেখেন আপনার সপ্তাহ দশ দিন মেহনত করলে আপনার রাগ একদম পানি হয়ে কিন্তু আপনি তো এটাই বুঝতেছেন না যে আমি একটা রোগের মধ্যে আছি আমার চিকিৎসা করার দরকার এটা তো বুঝতেছেন না তো চিকিৎসা করবে দিতে নিজেকে যদি কেউ রুগী মনে না করে তো সে তো চিকিৎসা করবে কুদৃষ্টি সে করে দেবে রোগ বুঝতেছেন খাওয়ার জন্য কি পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করবে যদি কেউ পদ্ধতি থেকে সারাদিন যদি সে মহিলাদের সাথে ট্রেন ব্যবহার করে তা শুধু কুদুরতি করে যারা দোকানদার তাদের দোকানে মহিলারা আছে না যখন কুদৃষ্টি আপনার কন্ট্রোলে আসবে তা আপনি মহিলাদের সাথে কেনা বেচা করবেন কিন্তু আপনি কুদৃষ্টি করবেন কুদৃষ্টি কাকে করবেন তাদের সৌন্দর্য ভোগ করা তাদের সৌন্দর্য থেকে দিলের মধ্যে একটু মজা নেওয়া জরুরি কথা বলে তাকে রাখে আপনি ভোট করতে পারবেন যখন আপনি এটা কন্ট্রোল করেন আমাদের থেকে আল্লাহ তালা এই বাজারটা বিশেষ চেয়ে যখন আমরা এই বাজারটা না উঠতে পারবো আমাদের উপর যে আজাদ গজব আসতেছে সে আজাদ গজব বন্ধ হবে আল্লাহ তো বাংলাদেশকে এখন অনেক শান্তিতে রাখে আমরা তো কাশ্মীরের মতো অবস্থায় না আমরা তো ফিলিস্তিনের মতো অবস্থায় না আমরা তো আফগানিস্তানের মতো অবস্থায় না আমরা তো এরাকের মতো অবস্থায় না কিন্তু যদি আমরা আল্লাহ থেকে ফিরে না আসি যে কোনো সময় কিন্তু এই অবস্থা হয়েছে এই জন্য আল্লাহ আমাদেরকে জান্নাতে রাখতেন আমি গত জমা আপনাদেরকে বলছিলাম যে ইংল্যান্ডে একটা জরিপ সংস্থা সারা দুনিয়ার উপরে জরিপ করে সারা দুনিয়ার উপরে কোন দেশের লোকেরা সবচেয়ে আরামে আছে শান্তিতে আছে একদিকে বাংলাদেশকে বলা হয়েছে দুর্নীতিতে চাকরি আছে দেশ তলামি ঘুড়ি সব গালি আছে এর বাইকে আর ওদের তালিকার ভিতরে দেখা গেল পুরো দুনিয়ার মধ্যে সবচেয়ে সুখী বাংলাদেশ আমি কাগজ দিয়ে গেছিলাম যা মনে তা দেখেন ইত্তেফাকে ওই জরিপ জরিপ সংস্থার নাম দিবি সেটা লন্ডন আমেরিকাকে তো ছত্রিশটা চল্লিশ নম্বর আছে সুখ দিক দিয়ে কত নম্বর আছে আমেরিকা প্রস্তাবপতিতে যে তালিকা বানাইছে ওই তালিকাতে মনে পড়ছে তো ছত্রিশ নম্বর বত্রিশ নম্বর ব্রিটেন হ্যাঁ নম্বর ব্রিটেন পঁয়ত্রিশ নম্বর ব্রিটেন মানে লন্ডন আমেরিকা আমেরিকার কত নম্বর আরো পরে আরো পরে হ্যাঁ আপনার দেখে নেবেন কাগজ আছে এটা কেন হয়েছে এই যে কাফেররা সারা দুনিয়া জরিপ করলো জরিপ করে এই রিপোর্টটা দিল যে বাংলাদেশ সবটাই সুখী সেখানে পারিবারিক বন্ধ আত্মীয় স্বজনের বন্ধন পুরা গ্রাম একটা বড়ি পুরো গ্রামবাসী সব কেমন যেন আপনার আপন আপনার বিপদ আমাদের সবাই দৌড়ে আসছে এটা তো পরিবেশ এটা তো মিল মহাপদ হ্যাঁ এক একজন বিশ তিরিশ দাওয়াত খাওয়াই দিচ্ছি এগুলো তারা কল্পনাই করতে পারে ফিরি ফিরি খাওয়াই দেবে আরে বাপ ছেলের মাসে খাইতে গেলে আগে ফোন করতে হয় আপনার আচ্ছা, ছেলে খাওয়া দেবে না আপনাকে আপনি আজকে ছেলের বাসায় দুপুরে খাইতে চান মুখস্থ দায়ে উঠলেন আপনাকে খানা দেবে না বলে সরি আমাদের আমাদের দুজনে খানা পাঠাই সরি বলে আপনাকে দায় করবে আপনাকে ফোন করে জানাই দেবে আমি তোমার বাসায় আসছি তোমার মা খাও দুজনে খানা বেশি পাকায় এই করলে একটা খানাটা পাবে না খানাই পাবেন বাংলাদেশে কোন আত্মীয় কেন মহান আত্মীয় বাড়িতে গেলে তো তারা আপনাকে খাওয়া দেবে মেহমান হচ্ছে না ভাই তারা পরে পাকায় আমার খাবে বুঝলেন এখানে সুখ শান্তি কত বেশি এখানে মানুষ কত একান্ত ভাবে হ্যাঁ এক আত্মা হয়ে তারা মিলেমিশে আছে কেন এখানে এখনো কিছুটা হলে দিনের খোয়া ওটা তো তারা বের করতে পারে নাই ওরা এটুক বের করতে পারছে এইখানে লোক সবচেয়ে টুকু আমাদেরকে এটা ধরে রাখতে এটাকে ধরে রাখতে হবে আল্লাহ যে বাজার চেয়েছেন ওই বাজারটা আমাদের অবশ্যই করতে হবে কোনটা গোনা বর্জনের বাজার জাতি একা পারবেন না আগে মুরব্বী বানাইতে হবে উনি আপনাকে পদ্ধতি বলে দেবেন ওই পদ্ধতি অনুযায়ী যখন আগাইবেন একটা একটা গোনা করতে থাকবে আর গোনাগুলো যখন ফুটে গেল আপনি আল্লাহর অলি হয়ে গেল গোনাগুলো যখন ফুটে গেল আপনি আল্লাহর অলি হয়ে গেল তো কিছু নামাজের মশলা মশালের বয়ান চলতেছিল নামাজ হাতিতে দেখা যায় রূপস্থিতার ব্যাপারে আল্লাহ রসুল হ্যাঁ, বেশি অসন্তোষকে প্রকাশ করছে সাল্লাহ যেমন একটা হাদিস আছে একটা লোক মসজিদে নামাজ পড়তেছিল উনি আসে নামাজ শেষ করে হুজুরকে সালাম দিলেন আল্লাহ রসুল বললেন ইরজি ফাসাল্লি ফাইন দেখাল আপনি আবার যাই নামাজ পড়ে আসো আগে যে পড়তো সেটা হয়নি তোমার ওই সাহাবি আবার পড়েছে আবার দিতে রবি একই কথা তোমার উপস্থিতা হয় তিনবার পড়ার পরও যখন হুজুর এই মন্তব্য করছে তখন উনি বলছেন ইয়া রসুল আল্লাহ আমি তো এর থেকে আর জানি তিনবার ক্ষমা প্রদান হলো না আমার বিদ্যাটা এই পর্যন্ত আপনি মেহরবানি করে আমাকে নামাজের তালিম দেবেন তখন নবী আলাহাম তাকে ওই রুকুতে সিদ্ধান্তে কি ভুল হয়েছিল ওই ভুলগুলো ধরাই দিল যখন তার ভিতরে তলব পায়জানা হয়েছে জানার আগ্রহ পায়জানা হয়েছে তখন শিখায় দিল পাঠিয়ে দিলাম আবার কোনো আবার তার ভিতরে চাহিদা পয়সা হয়েছে তখন শিখাই দিল অবস্থানা শিখাইলেন ফায়দা হয় সেখানে মানুষ ফাজায় কেন পাওয়া হয় বিভিন্ন মসজিদে ফাজায় কেন করা হয় তলব সৃষ্টি করা হয় তলব সৃষ্টি হলে এখন শিখাইলে কাজে লাগে কিন্তু আমরা ওই ফাজাইলে আটকে গেছি ফাজাইলে মাসাইলের জন্য এটা জানি না এই ভিটামিন খাইতে অ্যান্টিবায়োটিকই নেই আর এক মুশকিল হয়ে গেছে পড়ে তলব সৃষ্টি করে মাথায় শিক্ষা করতে হবে এটা উদ্দেশ্য এই উদ্দেশ্য বুঝতেই পারছি এই গেল এক ঘটনা হুজুরে শিখাই দিল এই তো আর একটা হাদিস নাসাই করে ওটা একদম তাবির ঘটনা তাবির উনি ওনার পাশে একজন সাহাবি বসা ছিল ওই সাহাবের নাম হল হুজাইফা হজরতে হুজাইফা ওই তাবি নামাজ শেষ করল হজরত হুজাইফা তাকে জিজ্ঞেস করলেন ভাই এই যে নামাজ এখন পড়লা এরকম নামাজ কতদিন পড়তে তো বলল আমি তো বারো বছর যাব এই নামাজ পড়ছি বারো বছর তখন তিনি বললেন তোমার রুকুর চিন্তা তো ভুল এইটা তো ঠিক না করো তুমি আর এই নামাজে তারাই যাও তাহলে কি তোমার মৃত্যু নবী আলাইসালামের তরিকার উপরে হবে নামাজ যদি রসুলের তরিকা না হয় মৃত্যু রসুলের তরিকা হবে তুমি পরিষ্কার বলে দিলে রসুলের তরিকা যদি বসতে চাও নামাজ রসুলের তরিকায় বসতে হবে তো তোর উপর ভুল সে ভুল রুকুতে কি ভুল রুকুতে একটা ভুল এই হয় যে রুকু করার সময় মাথা পিঠ কোমর এক দিকটা এক লেভেল থাকতে হয় মাথা পিঠ কোমর প্রায় লেভেল দেখা যায় লেভেল থাকে না হয় মাথা উঁচু হয়ে গেছে পিঠের থেকে অথবা কি হয়েছে মাথা পিঠ নিচের দিকে কোমর থেকে এরকম নিচু হয়ে গেছে এখানে কোমর এদিকে লেবারটা মাথার লেবারটা দেখতেছি হলো না এটা রুকু হলো না সুন্নত তরিকায় রুকু হলো এক লেবার থাকবে মাথা পিঠ কোমর এক লেবার থাকবে হয় মাথা উঁচু থাকে না উঁচু হয়ে আর একটা ভুল হয় রুকুতে হাত একদম সোজা থাকতে হয়ে আর আঙ্গুল গুলো ফাঁকা থাকতে হবে আমি যেভাবে হাত রাখছি আঙ্গুলে ফাঁকা ফাঁকা রাখছি এইভাবে হাঁটু ধরতে হবে তো অনেক লোক দেখা যায় এই কমুই পাকা করে দেয় কমু কি করে দেয় কমই কমই পাকা করে দেয় আবার আঙ্গুল গুলো ফাঁকা রাখে না একদম মেলায় আস্থা যায় আবার কেউ কেউ আছে বৃদ্ধাঙ্গুল একদিকে আস্তে আস্তে আর একদিকে দুই হাঁটু ধরে একদিকে আর চারটে আর পুরা হাত খোঁজা কমই বাঁকা না আর আঙ্গুলগুলো একদম বাঘের ছাড়া মারে হাতুর মধ্যে কি করতে হবে আবার মতো করে ধরতে হবে এইরকম না ইদানিং আর এক ভুল শুরু হয়েছে আজকে আমার মাদ্রাসার ভিতরে দাওয়া দাওয়াতলাদের সম্মেলন ছিল বহু লোকজন আসে এখানে তো অনেক বাইরে দেখলাম আমাদের ওই মসজিদের ইমাম দেখলাম আমতলা মসজিদ সব মিলে দেখলাম বহুত লোকজন ওখানে এক ভাই প্রশ্ন করল এক পীরের যারা খলিফা পুলিশ পরিচালক এক পীর ওই পীরের খলিফারা মরিদরা তারা যে রুকু শিখাই দিচ্ছে তারা শিখাই দিচ্ছে রুকু করার সময় দুটো গোড়ারে মিলাই দিতে হবে এটা হলো তারা বলতেছে সুন্দরে মত ওখানে প্রশ্ন করতে হবে যে এটা ঠিক আছে কিন্তু রুকু করার সময় দুটো পায়ে গোড়ালি মিলাই দিতে হবে প্রশ্ন কর আমি যেখানে কার জন্য বই পুরুষের জন্য না মহিলার জন্য বলে পুরুষের জন্য তাহলে পুরুষের তো বেলা যাওয়ার কোন হুকুম নেই মহিলাদের আছে মহিলাদের রুকু করার সময় দুটো পায়ের ঘোড়ালি মিলাই দিতে হবে কি করতে হবে মিলাই দিতে হবে তারা অল্প ঢুকবে উনি বললেন সেই পীরের দ্বারা ভলিবা তারাও ব্যক্তি তারা নাই করছে পুরুষেরও কি করতে হবে ঘোড়ালি মেলায় দিতে হবে এবং এটা নাকি শূন্যতে করা এবং তাহলে বোঝার হ্যাঁ উনি উনি মহিলাদের লাগাইছে হয় কি অনেকে না বুঝে এই কাণ্ড করে তিনি বড় মুক্তি ছিলেন ওনার কাছে একজন গেছে ফতোয়া যাচ্ছে হুজুর ব্যক্তি করে লিখতে পান খাতার মূল লাল না খেলে পান খেয়ে কেউ যেন মুখ লাল না করে না হয়ে মুখ লাল করা না যায় এই মুক্তি পরে অধিক আচ্ছা ঠিক আছে তুমি তোমার ব্যক্তিদেরটা নিয়ে আসো তো ওই লোকটা তার পরের দিন বেস্টি জ্বর আসে তার বাসা থেকে বেস্টি জ্বর নিয়ে আসে মানে ঘুলে ওনার সামনে উনি পড়ে দেখে ঠিকই ওনার লেখা আছে পান খাজার মু লাল না করে কিন্তু উপরে হেডিং দিতে ইজ্জতকে মাথায় <laughs> মহিলাদের ইজ্জত পালন করতে হয় না আমি মরে গেলে চার মাস দশ দিন ইজ্জত পালন করতে হয় ওই ইজ্জত পালন করার সময় কোন সৌন্দর্য দায়ের নেই কোন সৌন্দর্য ভালো রং বেরঙের পোশাক সুরমা লাগাইল লিপস্টিক লাগাইল কতদিন করে না মেয়েরা সব হারাম এমনকি হাতে কোনো চুড়ি পড়তে পারবে না নাক ফুল পড়তে পারবে না কানের দুল পড়তে পারবে না চিকন দাঁতের চিরুনি দিয়ে মাথা আশ্রয় পারবে না সব নিষেধ চার মাস দশ দিন এরপরে আবার সব পালন এটা স্বামীর জন্য সব পালন করার নিমিত্তে আল্লাহ তাদের জন্য আরাম করে দিচ্ছে কয়দিন ওই বয়ান এটা কিন্তু ওই চেষ্টা করে যে ইজ্জত ইজ্জত বোঝে নাই কিসের বয়ান এটা বোঝে না না বুঝে ওই মশলা মহিলাদের মশলা ওই জামানায় তারা পান খেয়ে কত লাল করবেন এটাও সন্দেহ এটাও সৌন্দর্য বৃদ্ধি করা তবে যে আস্তে আস্তে বললেন আপনি সব আনন্দের কি ইজ্জতে আছে <laughs> ইজ্জত তো মহিলারা থাকে ওলানো কেন ইজ্জতে আছে এটা মনে করছেন কেন হেডিং কি একা একা বুঝতে গেলে অনেকে অ্যাক্সিডেন্ট ওই মহিলাদের মশলা নিয়ে আলেমদের সাথে লাগে আলেমরা পান খায় বুঝছেন না আর ওইখানে পীরের ভাড়া ওটাও কিন্তু মহিলাদের মশলা মহিলারা রুকু করার সময় গোড়ালি মিলে ওদের নিয়ে কাজ লাগাই পুরুষের সাথে লাগাই লাগায় বিভ্রান্তি ছড়াইতেছে এখন ভুলাতে লোকের আছে এই মশলা তাকি করতে বুড়া মানুষ সে একটা তাকি করতে শুনছে আমার নাম করতে এখানে চলে গেছে গলত না পুরুষ কখনো কি করবে না রুকুতে গোড়ালে এই দেখেন কত রকম ভুল রুকুর ভুল সেটাটাও বলা হবে আজকে রুকুরটা বলা হবে আমাদের রুকুর মধ্যে ভুলগুলো যাতে না হয় আমরা সকলেই খেয়াল রাখি রুকুর মধ্যে এই ভুলগুলো যাতে না হয় একদম লেভেল হবে এটা কিন্তু একা পারবেন না অন্য মানুষের সহযোগিতা নিতে হবে একদম লেভেল হবে নজর কোন দিক থাকবে হাত সোজা রাখবে আঙুলগুলো ফাঁকা ফাঁকা রাস্তা বোঝাতে এইভাবে রুকু করতে হবে আবার অনেকে রুকুতে দেয় উঠে মেশিনের মতো নামাজ ইলেকট্রিক নামাজ হবে হ্যাঁ অন্তত তিন তন্ত্রী দেরি করে তিনবার এটা ওয়াজিব এতক্ষণ দেরি করা ওয়াজিব ইচ্ছা করে অজিব তরফ করলে কি হয় ইচ্ছা করে অজিব তরফ করলেন আবার ভেঙে দেয় আর ভুলে অজিব তরফ করলে তহসিলদার দিতে হবে রুকুর মাস্তা বলে দেওয়া হলো আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন সামনে ইনশাআল্লাহ চিন্তার মশলা বলা হবে অনেক